মানবতা সমাধান আত্মসাত সম্পর্কে আলোচনা করছিলাম আত্মসাত একটি মহাপাপ আত্মসাতের ফলাফল হলো জাহান্নাম যারা আত্মসাত করবে তারা বিচারের মাঠে অপমান হবে তারা দুনিয়াতেও অপমান হবে আর যেই বস্তু আত্মসাত করবে তা নিয়েও বিচারের মাঠে উপস্থিত হবে সেগুলি তার কাঁধে চাপানো থাকবে আমরা আত্মসাতের উপরে আলোচনা পেশ করতে গিয়ে বলছি আত্মসতের বিষয়টি এত জটিল যে ফলাফল জাহান্নাম বাঁচার কোনো পথ নেই আমরা এই বিষয়টি পেশ করতে গিয়ে এভাবে বলতে চাচ্ছি যে কোনো সম্পদ তো আত্মসাত করা বহু দূরের কথা যদি একটু সন্দেহ থাকে সেই জিনিসটাকে গ্রহণ করা ঠিক নয় সন্দেহযুক্ত জিনিস যদি হয় তাহলে সেটাকে গ্রহণ করা ঠিক নয় জেনে শুনে আত্মসাত করা তো বহু দূরের কথা সন্দেহযুক্ত জিনিস থেকে বেঁচে থাকা উচিত এ মমরে আমরা বলছি আবু হরাইরা রাজি আল্লাহ তালাহ বলেন রাসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম বলেছেন আল হালাল বাইয়েন হালাল হচ্ছে স্পষ্ট অল হারাম বাইয়েন হারাম হচ্ছে স্পষ্ট অবাইনা মুস্তাবে হাতুন এই দুইটার মধ্যে সন্দেহযুক্ত একটা জিনিস রয়েছে লায়ালামহন্না কাসিরুমিনান নাস সন্দেহযুক্ত জিনিসটি অনেক মানুষই জানে না যে সেটি কোনটি বা তার চূড়ান্ত কি এই কথা বলার পরে রসুল সাল্লাহ সাল্লাম বলেন ফমান ইত্তাকামিনা সুভাত ইস্তাবরা আলে দিনেহি জেহি কোনো ব্যক্তি যদি সন্দেহ থেকে বেঁচে যায় তাহলে সে তার দিনকে তার মান সম্মানকে তার অর্থ সম্পদকে পবিত্র করে নিল তখন তার মান সম্মান রক্ষা পেয়ে গেল তার অর্থ সম্পদ বেঁচে গেল এই কথা বলার পর আল্লাহ বলেন ফামান ওয়াকাফি শুভাতে ওয়াকাফিল হারাম কেউ যদি সন্দেহের মধ্যে পড়ে তাহলে সে হারামের মধ্যে পড়ল যাতে সন্দেহ রয়েছে সেটাই হারাম যেমন আপনাদের বলতে চাই যে অনেকেই জর্দা খায় বলে যে জর্দা মাকরু জর্দা খাওয়া যায় আর অনেকেই জর্দা খায় না তারা বলে হারাম তাহলে আমরা আপনাদেরকে এখানে অন্তত এতটুক বলতে পারি যে এটা একটা সন্ধের মধ্যে চলে গেল অস্পষ্ট হয়ে গেল বিড়ি তামাক জর্দা সিগারেট যেগুলি মানুষ সাধারণ ভেবে খাচ্ছে আপনি মনে রাখুন এটা হারাম রাসুল সাল্লাহ আলি ওসাল্লাম বলেন ফমন অকা শুভাতে অকাফিল হারামে যেই সন্দেহের মধ্যে পড়ল ও হারামের মধ্যে পড়ল এই কথা তিনি বলার পরে বলছেন আলা মনে রেখো লেকুল্লে মালিকিন হেমা ও হেমাল্লাহে মহরে মহু প্রত্যেকটা বাদশার একটা সীমারেখা রয়েছে আর আল্লাহর সীমারেখা হচ্ছে হারাম প্রত্যেকটা দেশের একটা সীমারেখা রয়েছে আর আল্লাহর সীমারেখা হচ্ছে হালাল ও হারাম তাই তো আবু হরাই রাজি আল্লাহ তালাহ বলেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম একদা বললেন মাইয়া খুজাননি বেহাউলাইল কালেমাত এই কথাগুলি আমার থেকে কে গ্রহণ করবে এই কথাগুলি আমার থেকে কে নিবে ইয়ামলহন্না ইয়ামলবেহিন্না সেইগুলির প্রতি আমল করবে অথবা যে ব্যক্তি আমল করবে তাকে শিখিয়ে দিবে এই কথা আল্লাহ রসুল বললেন তখন আবু হরাই রাজি আল্লাহ তালা আনহ বলেন আমি বললাম আমি আমল করব। ফাঁকা যাবে এদাইয়া আল্লাহ রসুল আমার হাত ধরলেন ও আদ্দা খামসান তারপর পাঁচটি কথা আমাকে শিখিয়ে দিলেন তার একটি হচ্ছে ইত্তাকিল মাহারেমা তা কোনো আবাদান নাস তুমি হারাম থেকে বেঁচে থাকো তাহলে তুমি সবচেয়ে বড় পরহেজগার হয়ে যাবা হারাম থেকে বাঁচতে পারলেই মানুষ পরহেজগার হয়ে যায় অবশ্য রাসুল সাল্লাম আরও কয়েকটি বাক্য বলেছেন তার একটি হলো ইরদাবে মাকাসাম আল্লাহ তাকুন আগনান নাস আল্লাহ তোমাকে যতটুকু দিয়েছেন তুমি খুশি হয়ে যাও তুমি সবচেয়ে বড় ধনী এই কথা তিনি বলার পরে বলেন আহেব আলী নাসে মাতুহিবুলে নাফসেক তাকুন মুসলেমান তুমি নিজের জন্য যেটা ভালোবাসো অপরের জন্য ভালোবাসো তাহলে তুমি মুসলিম হয়ে যাওয়া এরপরে আল্লাহ রসুল বললেন যে বেশি হাসা থেকে বেঁচে থাকো বেশি হাসলে অন্তর মরে যাই এই কয়েকটি কথা বললেন তার একটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে তুমি হারাম থেকে বেঁচে থাকো তাহলে তুমি সবচেয়ে বড় আবেদ পরহেজগার হয়ে যাওয়া রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেন প্রত্যেকটা দেশের একটা সীমারেখা রয়েছে আর আল্লাহর সীমারেখা হলো হালাল এবং হারাম হালাল শেষ হলে হারাম শুরু হবে হারাম শেষরে হালাল শুরু হবে এরপরে তিনি বলেন আলাপ মনে রেখ অন্যফিল জাসাদে মুজগা মানুষের শরীরে একটি টুকরা রয়েছে এজা সালহাত সালাহল জাসদ কুল্লহু ওয়াইজা ফাসাদাত ফাসাদ জাসদ কুল্লহু আলা ওয়াহিয়াল কাল মনে রেখো মানুষের শরীরে একটা অংশ রয়েছে সেই অংশ যদি ভালো থাকে তাহলে পুরো মানুষটাই ভালো আর যদি সে অংশ খারাপ হয়ে যায় তাহলে পুরো মানুষটাই খারাপ আর সেটাই হচ্ছে অন্তর যার অন্তর ভালো তার সবই ভালো যার অন্তর খারাপ তার সবই খারাপ যদি অন্তর পরিষ্কার না হয় তাহলে সে পয়সা আত্মসাত করবে যেটা আল্লাহ রসুল বলেছেন ইয়াতি আলা নাসে জামানুন মানুষের উপরে এমন একটা সময় চলে আসছে যেই সময়ে মানুষ পয়সা উপার্জন করবে কিন্তু বিবেচনা করবে না এই পয়সা তার জন্য বৈধ না অবৈধ সম্মানিত দর্শক মণ্ডলী এই হাদিসের মধ্যে রাসুল সাল্লাহ সাল্লাম আরেকটি বাক্যের কথা বলেছেন যে তোমরা সন্দেহ থেকে বেঁচে থাকো কার রাই রাখালের মতো ইয়ারা আল হেমা যে রাখালটি আইলে গরু চড়াচ্ছে একটা রাখাল যদি আইলে গরু চড়াই তাহলে মাঝে মধ্যে শস্যে মুখ দিতে পারে ধান হোক বা যে কোনো শস্য হোক ওই শস্যের আলে যদি কেউ গরু চড়াই তাহলে মাঝে মধ্যে সে শস্যে গরুতে মুখ দিতে পারে এই জন্য আল্লাহ রসুল বলছেন একজন রাখাল আইলে গরু চড়া থেকে যেমন বেঁচে থাকার চেষ্টা করে তেমন মানুষকে সন্দেহযুক্ত জিনিস থেকে বেঁচে থাকতে হবে আত্মসাত করা তো বহু দূরের কথা জোর করে দখল করা তো বহু দূরের কথা রাসুল সাল্লাহ সাল্লাম বলেন বসে তো তালাই কুমুর দুনিয়া কামা বসে তৎমান কানা কাবলাকুম তোমাদের সামনে পৃথিবীকে তুলে ধরা হবে যেমনভাবে পূর্বের মানুষের সামনে পৃথিবীকে তুলে ধরা হয়েছিল তোমরাও পৃথিবী উপার্জনে প্রতিযোগিতায় নেমে যাবে যেমনভাবে পূর্বের মানুষ পৃথিবী উপার্জনে প্রতিযোগিতায় নেমে গেছিল তারা বিবেচনা করেনি কোনটা বৈধ কোনটা অবৈধ তারা প্রয়োজন মনে করেনি এই চাকরি বৈধ কি অবৈধ বিবেচনা করে দেখি এসব জায়গায় পয়সা ইনকাম করা যাবে কি না এটা তারা কোনো দিন চিন্তা করেনি করছে না আজকে ওই দিনটাই ফিরে চলে এসেছে না করার আজকে মানুষ পয়সা উপার্জন করছে চিন্তা করে না চাকরির বৈধতা দেখে না ব্যবসার বৈধতা দেখে না দেখছে শুধু পয়সার পয়সা রাসুল সাল্লাম বলেন তুহলি কুকুম কামা আহলা হুম এই উপার্জনের খেয়াল তোমাদেরকে ধ্বংস করে দিবে পূর্বের মানুষকে যেমন ধ্বংস করে দিয়েছে তারাও নির্দ্বিধেই বিবেচনা না করে বাজ বিচার না করেই পয়সা উপার্জন করেছে তোমরাও আজকে সেইভাবে পয়সা উপার্জন করছো এই পয়সা তাদেরকেও ধ্বংস করেছে তোমাদেরকেও করবে এটাই নিশ্চিত আল্লাহ রসুল বলছেন আর দুনিয়া অতুন খাজেরা দুনিয়া হচ্ছে মিঠা বস্তু এস্তাক লেফকমুল্লাহ তালা আল্লাহ তালা তোমাদেরকে এই পৃথিবীর অভিভাবক করেছেন এরপরে তিনি দেখছেন কে কি করে এই পৃথিবীতে কে কোনভাবে পৃথিবীকে ভোগ করে বৈধ অবৈধ বিবেচনা করে না করে কে কিভাবে পৃথিবীকে ভোগ করছে রাসুল সাল্লাম বলছেন তোমাদের ধ্বংস সুনিশ্চিত পয়সা উপার্জনের ব্যাপারে এই মন্দ পথে নামিও না কেননা তাকদিরে যে পয়সা আছে সেটা হবেই মানুষের মরণ যেমন মানুষকে ভুল করে না একদিন তার ঘটেই যাই আপনার তাকদিরে যে পয়সা আছে সে পয়সা আপনার আসবেই আপনার সে পয়সা ভুল হবে না মরণ যেমন ভুল করে না আপনার নির্ধারিত রুজি আপনাকে ভুল করবে না সম্মানিত দর্শক মণ্ডলী আমরা আত্মসাত করা তো দূরের কথা সন্দেহযুক্ত জিনিস উপার্জন করা থেকে বেঁচে থাকি আল্লাহ আমাদের তৌফিক দান করুক আল্লাহ মামিন আমরা কিছু সময়ের জন্য বিরতিতে যাচ্ছি এই বিষয়ে আবারও গুরুত্বপূর্ণ আলোচনা হবে ততক্ষণ আপনারা আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ Saturdays provide. In Britain, we are facing one big problem that are you Muslim or British? The space to talk. In India, back home, they ask, are you a Muslim first or Indian first? And we Muslims should know how to reply, how to turn the tables over. The place to knock. Why Trinity cannot be regarded in that sense Father, Son, and Holy Spirit? The opportunity to ask. But even if we agree that what the Christians say, that he was crucified, so if Jesus Christ, peace be upon him, died for three days, who controlled the world? That means even God died? The freedom to unmask. So there are various ways which we can prove the argument to be wrong. দেখুন ডক্টর জাকিরের সঙ্গে আলাপ করি প্রতি শনিবার রাত সাড়ে সাতটায় আপন সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় The students of Islamic International School welcome all of you. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. to be with them. M-U-S-L-I-M, I'm so blessed to be with them. Don't know about you, I know about so blessed to be with them. M-U-S-L-I-M. I'm so blessed to be with them. Watch little wonders at the best বিস্ময় শিশুরা কাল সন্ধ্যা সাতটায় আপন সম্প্রচার সকাল এগারোটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় সেই কারণ আল্লাহ ওয়াহদাহুল্লাহ শারীকুল্লাহু গ্যারান্টি দিয়েছেন ইন্না নাহনু নাযালনা যিকর ওয়া ইন্না লাহু লাহামত পর্যন্ত আমি এই গ্রন্থকে অবিকৃতই রাখবো যার কোন তুলনা নেই আলিফ লাম মিম এই গ্রন্থের মধ্যে সন্দেহ নাই অক্ষরে অক্ষরে সত্য প্রথম থেকে শেষ পর্যন্ত এটা সত্য যা মহান আল্লাহ পাঠিয়েছেন সব থেকে পবিত্র বই আল্লাহর এই কালাম তাছাড়া চ্যালেঞ্জ করার মতো পৃথিবীতে কোনো গ্রন্থ নেই যা জীবনকে আলোকিত করে দেয় দেখুন বিশুদ্ধ প্রত্যাদেশ পবিত্র কোরআন পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইন্নালহামদালিল্লাহ সম্মানিত দর্শক মন্ডলী আমরা কিছুক্ষণ সময় বিরতির মধ্যে ছিলাম এরপরেই আবারও আমরা আত্মসাত সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করতে চাচ্ছি আপনারা যে আত্মসাত সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা শোনার জন্য অপেক্ষা করছেন এর জন্য আমরা সুক্রিয়া আদায় করি আল্লাহ আপনাদের যা যায় খায়ের দান করুক আল্লাহ আপনাদের ইহকাল পরকাল মঙ্গল করুক আল্লাহ আমিন পয়সা আত্মসাত করা তো বহু দূরের কথা সন্দেহযুক্ত পয়সা থেকে বেঁচে থাকা একান্ত জরুরি সন্দেহযুক্ত পয়সার পাশে যাওয়া ঠিক নয় দেখুন আমরা আপনাদের সামনে কিছু তথ্যবহল আলোচনা পেশ করি সন্দেহ থেকে বেঁচে থাকার ব্যাপারে আয়েসা রাজি আল্লাহ তালা আনহা বলেন আউবাক্কর সিদ্দিক রাজি আল্লাহ তালা আনহর একটি কাজের লোক ছিল গোলাম ছিল দাস তিনি তার জন্য কিছু পয়সা নির্ধারণ করেছিলেন যে এই পরিমাণ পয়সা প্রতিদিন আমাকে উপার্জন করে এনে দিতে হবে ওয়াকুলমিন খারাজেহি স্বয়ং অবাক রাজি আল্লাহ তালানহ সেই গোলামের উপার্জিত পয়সা হতে ভক্ষণ করতেন এটা ছিল তার নিয়মিত নীতি এইভাবে দিন যায় রাত্রি যায় তিনি তার উপার্জিত পয়সা ভক্ষণ করে আসেন ফাজ্জা ইয়াওমান পেশাইন হঠাৎ তিনি কিছু পয়সা নিয়ে উপস্থিত হলেন ওয়া আকালা আবু বাকর মিনহাজিহি আবু বাকর রাজি আল্লাহ তালানহ সে পয়সা কিছু গ্রহণ করলেন ফাকাল আলে বাকরিন তখন গোলাম আবু বাকর সিদ্দিক রাজি আল্লাহ তালানহকে বললেন হালতাদরি মাহাজা আপনি কি জানেন এই পয়সাটি কেমন তখন আবু সিদ্দিক রাজি আল্লাহ তালন বললেন ওমা হওয়া কেমন পয়সা এটা তুমি তো যেভাবে নিয়মিত পয়সা উপার্জন করে আনো আমি নিয়ে থাকি সেটি তো আমি মনে করেছি গোলাম বলল তা নয় এমনি তাকা হান্তফিল জাহেলিয়া আমি জাহেলিয়াতের যুগে গণকি করতাম আমি গণকি জানতাম না অমা ওহসেনুল কাহানাতা আমি কোনো ভালো গণকি জানতাম না ইল্লা খাদাতহ আমি মানুষকে প্রতারণা দিতাম মাত্র এ কারণে রাসুল সাল্লি সাল্লাম বলেছেন মানা আতা রাফান ফাসাদা কহ মা কালা ফাকাত কাফার বেমা উনজিল আলা মোহাম্মদ কেউ যদি গণকের কাছে যায় আর গণকের বলা কথাকে বিশ্বাস করে তাহলে সে যেন মোহাম্মদ সাল্লা সাল্লামকে অস্বীকার করল অন্য এক বর্ণনা এসেছে কেউ যদি গণকের কাছে যায় লামতুক বাল্লাহ সলাতন আর বাইনা লাইলা তাহলে চল্লিশ দিন তার এবাদাত কবুল হবে না গণকের কাছে গেলে চল্লিশ দিন এবাদাত কবুল হবে না গণকের কাছে যাওয়া একটা সেরেকি কাজ গণকের কথাকে বিশ্বাস করলে মানুষ মুসলমান থাকে না সে যেন আল্লাহর দেওয়া কোরআনকে অস্বীকার করল আল্লাহর দেওয়া বিধানকে অমান্য করল এখানে এই গোলাম বলছে যে আমি জাহেলিতের যুগে গণকি করতাম আমি ভালো গণকি জানতাম না আমি মানুষকে প্রতারণা দিতাম নি ও আতানে বেহাজা আল্লাদি আকাল তামিন হো হঠাৎ করে সেই লোকের সাথে আমার দেখা সেই লোক আমার ওই পূর্বের গণকের কিছু পয়সা বাকি ছিল সেই পয়সা আমাকে দিয়েছে যেটা আপনি ভক্ষণ করলেন দেখুন যেমন আবাক্কার সিদ্দিক রাজি আল্লাহ তালানো এই কথা শুনেছেন মুখের ভিতরে হাত ঢুকিয়ে পেটের ভিতরে যা ছিল সবকে একবারে বমন করে বের করে ফেলে দিলেন পেটের ভিতরে কিছুই রাখলেন না আল্লাহ সামাদ আল্লাহ তুমি রহম করো সম্মানিত দর্শক মণ্ডলী আসলে বিষয়টি আপনাদেরকে স্পষ্টভাবে বুঝাতে পারলাম কি না আল্লাহ রসুল সন্দেহ থেকে বেঁচে থাকার জন্য বলেছেন তিনি নিজে বেঁচে থাকতেন আবাক্কর সিদ্দিক রাজি আল্লাহ তালানহকে দেখুন সন্দেহযুক্ত খাদ্য থেকে তিনি কিভাবে বাঁচার চেষ্টা করেছেন হারাম খাদ্য থেকে তিনি কিভাবে বাঁচার চেষ্টা করেছেন যখনই গণক বলেছে এটা আমার সেই সময়ের উপার্জিত সম্পদ হাতে হাতে তিনি তার হাতকে মুখের ভিতরে ঢুকিয়ে পেটের ভিতরে যে খাদ্য ছিল সবকে একবারে বমন করে ফেলে দিলেন সম্মানিত দর্শক মন্ডলী আপনি এ হাদিস থেকে কি শিক্ষা নিতে চাচ্ছেন আপনার এখানে জানার কি আছে আমরা এখান থেকে কি গ্রহণ করতে পারি আল্লাহ সামাদ দিন রাত হারাম পয়সা উপার্জন করছি একবারও ভাবি না যে পয়সা বৈধ কিনা এই পয়সা দিয়ে আমার পরকাল টিকবে কিনা এ পয়সা দিয়ে আমার জান্নাত হবে কি না জি না এ পয়সা দিয়ে তো জান্নাত হবে না হবেই না এ পয়সা দিয়ে জাহান্নাম হবে রাসুল সাল্লাম বলেন ইন্নাল্লাহ তৈব লায়ক বলে ইল্লা তৈবা আল্লাহ নিজেই পবিত্র আর পবিত্র ছাড়া কবুল করেন না আপনি অবৈধ পয়সা যতই উপার্জন করেন আর যতই খরচ করেন ফল হবে না ফলাফল হবে জাহান্নাম অত্র হাদিসের বিবরণের শেষের দিকে রাসুল সাল্লাম বলেন একটা লোক বিদেশে ছিল বিদেশে থেকে সে ঠিক মতো গোসল করতে পারেনি অজু করতে পারেনি মাথার চুল চিরনি করতে পারেনি বিপদে পড়ে আল্লাহর দরবারে হাত তুলে প্রার্থনা করছে আল্লাহ আমি সফরে আছি তুমি আমাকে বাঁচাও দেখুন সফরে থেকে মানুষ দোয়া করলে আল্লাহ কবুল করেন এ ব্যক্তি সফরে বিদেশে বিপদে পড়ে আল্লাহর দরবারে হাত তুলে প্রার্থনা করছে কিন্তু মাতামহ হারামন তার খাদ্য আছে হারাম মাসরাবহ হারামন তার পানি আছে হারাম মালবাসহ হারামন তার পোশাক আছে হারাম বিলা হারামে তার জীবিকা নির্বাহ হারাম আন্না ইস্তাজবুল্লাহু তার দোয়া কি করে কবুল হতে পারে যারা হারাম খায় তার এবাদত কবুল হবে না যারা সন্দেহযুক্ত পয়সা উপার্জন করে তার এবাদাত কবুল হবে না তার বাঁচার পথ নেই তাদের উচিত হবে সন্ধে থেকে এইভাবে বেঁচে থাকা সম্মানিত দর্শক মন্ডলী আবাক্কর সিদ্দিক রাজিয়াল্লাহ তালানোর এই কর্মকে জাতির সামনে আমরা পেশ করে স্পষ্টভাবে বলতে চাই যে দেখুন সন্ধে থেকে এইভাবে বাঁচা উচিত তাহলে জান্নাত হবে ইনশাআল্লাহ আনাস রাজি আল্লাহ তালা আনহ বলেন মার্রা রসুল্লাহ সাল্লাম বেত্তামারিন ফিতারিকিন আল্লাহ রসুল একদা রাস্তায় চলছিলেন চলতে চলতে দেখলেন একটা খেজুর রাস্তায় পড়ে আছে তিনি খেজুরটা দেখে বলছেন লাউলা আকাল তোহা এই খেজুর আমার যদি এটা সন্ধে না হতো তুমি হয়তোবা সাদকার খেজুর হয়তোবা কেউ জাকাত সাদকার নিয়ে যাচ্ছিল সেইটা পড়ে গেছে আর সেই খেজুরটা তুমি এটা যদি আমার সন্দেহ না হতো তাহলে আমি তোমাকে খেয়ে নিতাম সম্মানিত দর্শক মন্ডলী দেখুন আল্লাহ রসুল একটা রাস্তার খেজুরকে খেতে চাচ্ছেন কিন্তু খাচ্ছেন না সাদকা মনে করে সন্দেহ হচ্ছে হতেও পারে সাদকার আমার জন্য সাদকা হারাম আল্লাহ সামাদ এ হাদিসের উপর ঢকন জাতির সামনে আমরা কেমনে পেশ করি কিভাবে জাতিকে সন্ধে থেকে বাঁচানোর আমরা পথ ঘাট খুঁজে বের করতে পারি আল্লাহ তুমি মানুষকে বুঝার তৌফিক দান করো তার বোধগম্য দাও তার হিতাহিত জ্ঞান দাও আল্লাহ রসুল রাস্তায় পড়ে থাকা একটা খেজুরকে খেলেন না সাদকা বলে সন্দেহ করে যদি আমরা অত্র হাদিস থেকে বুঝে নিতে পারি অল্প জিনিস যদি পড়ে থাকে তাহলে তা নিয়ে খাওয়া যায় ব্যবহার করা যায় হাসান ইমিন আলী রাজি আল্লাহ আনহ একদা সাদকার খেজুরের পাশে বসেছিলেন সাদকার খেজুর একটা তিনি মুখে তুলে দিলেন রাসুল সাল্লা সাল্লাম লাভ দিয়ে গিয়ে মুখের ভিতরে আঙ্গুল ঢুকে তিনি বলছেন কিক কিক লেত রাহা যেন সে সাদকার খেজগুলো মুখ থেকে বের করে ফেলে দেয় তারপর আল্লাহ রসুল বললেন হাসান তুমি জানো না আমরা সাদকা ভক্ষণ করি না ইন্না হাজিহি আউসাখন নাস এটা হচ্ছে মানুষের ময়লা সাদকা হচ্ছে মানুষের ময়লা লায়াহিল্লে মোহাম্মদ আলা আলে মোহাম্মদ যা মোহাম্মদের জন্য বৈধ নয় তার পরিবারের জন্য বৈধ নয় এমনকি মোহাম্মদের এই বংশের বাড়িতে যারা কাজ করে তাদের জন্য বৈধ নয় সম্মানিত দর্শক মন্ডলী আমাদের সময় শেষ আমরা সন্দেহযুক্ত জিনিস থেকে বাঁচার জন্য গুরুত্বপূর্ণ তথ্যবহল বিবরণ পেশ করছিলাম বলতে চাচ্ছি এ আলোচনা জেনে আত্মসত্ত্ব দূরের কথা সন্দেহযুক্ত